কৌমি শিক্ষা এ জাতের মেরুদণ্ড কৌমি রাই খুদা ভীরু তাতে শ্রেষ্ঠ কৌমি শিক্ষা এ জাতির কৌমী কৌমি রাই খুদা ভীরু তাতে শ্রেষ্ঠ কৌমি শিক্ষা এ জাতির মেরুদণ্ড কৌমি রাই খুদা ভীরু তাতে শ্রেষ্ঠ কৌমি প্রতিষ্ঠানে মানুষ গড়াতে নির্ভর যোগ্য কৌমি শিক্ষা এ জাতির মেরুদণ্ড কৌমি রাই খোদা ভীরু তাতে শ্রেষ্ঠ কৌমি শিক্ষা এ জাতির মেরুদণ্ড কৌমি রাই খোদা ভীরু তাতে শ্রেষ্ঠ কৌমিতে গড়া হয় আমানতদার কৌমিওয়ালারা প্রিয় খুদা কৌমিতে গড়া হয় আমানতদার কৌমিওয়ালারা প্রিয় খুদা কৌমিতে গড়া হয় আমানতদার কৌমিওয়ালারা প্রিয় খুদার কৌমি সিলেবাস নই কোমন গড়া রাসুলের সাথে সম্পৃক্ত কৌমি শিক্ষা এ জাতির মেরুদণ্ড কৌমি আলেমরাই খুদা ভীরু তাতে শ্রেষ্ঠ কৌমি শিক্ষা এ জাতির মেরুদণ্ড কৌমি আলেমরাই খুদা ভীরু তাতে শ্রেষ্ঠ কৌমিতে জন্মে দেশ প্রেমিক কৌমি ছেলেরাই হয় নির্ভীক কৌমিতে জন্মে দেশ প্রেমিক কৌমি ছেলেরাই হয় নির্ভীক কৌমিতে জন্মে দেশ প্রেমী কৌমি ছেলেরাই হয় নির্ভীক সততা আদর্শে নৈতিকতাতে কৌমিরায় নন্দ কৌমি শিক্ষা এ জাতির মেরুদণ্ড কৌমি আলেমরাই খোদা ভীরু তত শ্রেষ্ঠ কৌমি শিক্ষা এ জাতির মেরুদণ্ড কৌমি আলেমরাই খুদা ভীরু তাত শ্রেষ্ঠ আদর্শ জাতি গড়ে কৌমিরাই সাফল্য যত আজ তাদের দ্বারাই আদর্শ জাতি গড়ে কৌমিরাই সাফল্য যত আজ তাদের দ্বারাই আদর্শ জাতি গড়ে কৌমিরাই সাফল্য যত আজ তাদের দ্বারাই বিশ্বের বুকে আজ কৌমি ছেলেরাই উজ্জ্বল নক্ষত্র কৌমি শিক্ষা এ জাতির মেরুদণ্ড কৌমি আলেম রাই খোদা ভিরো তাতে শ্রেষ্ঠ কৌমি শিক্ষা এ জাতির মেরুদণ্ড কৌমি আলেম রাই খোদা ভিরো তাতে শ্রেষ্ঠ কৌমিরা পাই যদি শাসনের ভার করবে কায়েম তারা দিন আল্লাহ কৌমিরা পাই যদি শাসনের ভার করবে কায়েম তারা দিন আল্লাহ কৌমিরা পাই যদি শাসনের ভার করবে কায়েম তারা দিন আল্লাহ আল্লাহর গুণগান বাজবে চারিদিকে অশান্ত ধরা হবে শান্ত কৌমি শিক্ষা এ জাতির মেরুদণ্ড কৌমি আলেমরাই খুদা ভীরু তাদের শ্রেষ্ঠ কৌমি শিক্ষা এ জাতির মেরুদণ্ড কৌমি আলেমরাই খোদা ভীরু তাতে শ্রেষ্ঠ কৌমি প্রতিষ্ঠানে মানুষ গড়াতে নির্ভর যোগ্য কৌমি শিক্ষা এ জাতির মেরুদণ্ড কৌমি আলেমরাই খোদা ভীরু তাতে শ্রেষ্ঠ কৌমি শিক্ষা এ জাতির মেরুদণ্ড কৌমি আলেমরাই খুদা ভীরু তত শ্রেষ্ঠ কৌমি শিক্ষা এ জাতির মেরুদণ্ড কৌমি আলেমরাই খুদা ভীরু তত শ্রেষ্ঠ